جاء الحق وزهق الباطل وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয় মিথ্যার ঘটবেই পতন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয় মিথ্যার ঘটবে পতন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন থাকবে না দুনিয়ায় আর কোনো জুলুমাত দিক দিগন্তে দেখি তারি আলামত থাকবে না দুনিয়ায় আর কোন জুলুমত দিক দিগন্তে দেখি তারি আলামত থাকবে না দুনিয়ায় আর কোন জুলুমত দিক দিগন্তে দেখি তারি আলামত ওই শোনো সত্যের বাহিনীর হুঙ্কার কর্ণ পেটে যাবে আওয়াজে ডঙ্কার ওই সত্যের বাহিনীর হুঙ্কার কর্ণ পেটে যাবে আওয়াজে ডঙ্কার চারিদিকে তাই আজ বাতিলের কম্পন চারিদিকে তাই আজ বাতিলের কম্পন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয়ই মিথ্যার আর ঘটবে পতন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন ভেসে যাবে চারদিক সত্যের আলোতে কেটে যাবে আধার সত্যের প্রভাতে ভেসে যাবে চারদিক সত্যের আলোতে কেটে যাবে আধার সত্যের প্রভাতে ভেসে যাবে চারদিক সত্যের আলোতে কেটে যাবে আধার সত্যের প্রভাতে নিশ্চয়ই আল্লাহর নুসরাত আসবে তার পথে যারা যখনই চলবে নিশ্চয়ই আল্লাহর নুসরাত আসবে তার পথে যারা যখনই চলবে এ যে নয় মিথ্যা কোরআনের ফরমান এ যে নয় মিথ্যা কোরআনের ফরমান সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয় মিথ্যার ঘটবে পতন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন নিশ্চয় মিথ্যার ঘটবে পতন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন আঘাথান আঘাথান আঘাথান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান আঘাথান আঘাথান আঘাথান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান ওই অত্যাচারীদের খতম করে কায়েম কর খোদার বিধান আঘাথান আঘাথান আঘাথান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান ভয় ভীতি তাগিয়া চল সম্মুখে আল্লাহু আকবার বল মুখে মুখে ভয় ভীতি তাগিয়া চল সম্মুখে আল্লাহু আকবার বল মুখে মুখে কাফিরের হিম্মত থাকবে না থাকবে না মুহূর্তে হবে সব খান খান আঘাত খান আঘাত খান আঘাত খান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান ইসরায়েল রাশিয়া ব্রিটেন আমেরিকা কুকার মতাদের হয়েছে দেখা ইসরায়েল রাশিয়া ব্রিটেন আমেরিকা কুকার মতাদের হয়েছে দেখা হুঙ্কার তাদের মানব না মানব না আছে মোদের সাথে আল্লাহ মহান আঘাত আঘাত আঘাত কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান ষড়যন্ত্রের জাল ব্যর্থ তাদের ব্যবস্থা নিয়েছি রুখতে ওদের ষড়যন্ত্রের জাল ব্যর্থ তাদের ব্যবস্থা নিয়েছি রুখতে ওদের সারেন্ডার বিনা পথ নাই পথ নাই শ্রেষ্ঠ কুশলীর এই এলান আঘাথান আঘাথান আঘাথান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান ওই অত্যাচারীদের খতম করে কায়েম কর খোদার বিধান আঘাত হান আঘাত হান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান কেড়ে নে অত্যাচারী কাফিরের যান কাফিরের যান কাফিরের যান ইসলাম নামক সুউচ্চ সৌধকে চির অক্ষয় রাখার মানসে যুগে যুগে জানা নিজেদের সর্বস্ব বিলীন করে দিয়েছেন বিলীন করে দিয়েছেন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শহীদ কমান্ডার আব্দুর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাই তাদেরই একজন যিনি লড়েছিলেন রুশীয় হায়নাদের বিরুদ্ধে আর বিশ্ব মানবতাকে বুঝিয়ে দিয়েছেন ইসলাম কখনো তাগতি শক্তির কাছে মাথা নত করে না তাহলে শোনা যাক তার বীরত্বের অমর কাহিনী বীর মুজাহিদ আব্দুর রহমান কে গেছো সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গা বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গা বিলিয়েছ নিজের জানমা বিলিয়েছ নিজের সম্মান বিলিয়েছ নিজের জানমান বিলিয়েছ নিজের সম্মান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গা বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গা রুশীয় ভালুকের থাবায় যখন ঝরেছে শুধু রক্ত আফগান যুবকদেরকে করেছো জিহাদে ভক্ত রুশীয় ভালুকের থা যখন ঝরেছে শুধু রক্ত আফগান যুবকদেরকে করেছ জিহাদে ভক্ত রুশীয় ভালুকের থাবায় যখন ঝরেছে শুধু রক্ত আফগান যুবকদেরকে করেছ জিহাদে ভক্ত বিপ্লবী চেতনায় করেছো আগুয়ান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গান বিজয়ের বারতা বেজেছে যখন খোস তেলাকায় বিলালে জীবন বিজয়ের বারতা বেজেছে যখন খোস তেলাকায় বিলালে জীবন বিজয়ের বারোটা বেজেছে যখন হোস্ট এলাকায় বিড়ালে জীবন মৃত্যুর মুখে সাহস করলে দান বীর মুজাহিদ আব্দুর রহমান গে গেছ সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গে গেছ সত্যের জয়গান তোমার দেখানো সেই পথে দৃঢ়ভাবে চলবার সপথে তোমার দেখানো সেই পথে দৃঢ়ভাবে চলবার সপথে তোমার দেখানো সেই পথে দৃঢ়ভাবে চলবার সপথে আগুয়ান বিশ্বের কোটি মুসলমান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছো সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছ সত্যের জয়গান বিলিয়েছ নিজের জন্মান বিলিয়েছ নিজের সম্মান বিলিয়েছ নিজের জন্মান বিলিয়েছ নিজের সম্মান বীর মুজাহিদ আব্দুর রহমান গেয়ে গেছ সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গে গেছ সত্যের জয়গান বীর মুজাহিদ আব্দুর রহমান গে গেছ সত্যের জয়গান কারো ভরসা করিস তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ যদি সহায় থাকে ভাবনা কিসের কিসের ডরে ভাবনা কিসের কিসের ডর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই রোগে শোকে দুঃখেরি রে নাই ভরসা আল্লাহ বিনে রে রোগে শোকে দুঃখেরি যাবি তুই মানুষের সহায় মাগিস তুই মানুষের সহায় মাগিস পাশনে খোদার নেক নজর তাই পাশনে খোদার নেক নজর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কারো ভরসা করিস নে তুই রাজার রাজা বাদশাহিনী গোলাম হতুই সেই খোদা রাজার রাজা বাদশাহিনী গোলাম হতুই সেই খোদা বড় লোকের দুয়ারে তুই বৃথায় হাত পাতিস বৃথায় হাত পাতিস রাজার রাজা বাদশাহ যিনি গোলাম হতুই সেই খোদা রাজার রাজা বাদশাহ যিনি গোলাম হতুই সেই খোদা বড় লোকের দুয়ারে তুই বৃথায় হাত পাতিস নে বৃথায় হাত পাতিস নে তোর দুঃখের বোঝা ভারী হলে পেলে প্রিয় জানা যায় চলে তোর দুঃখের বোঝা ভারী ফেলে প্রিয় জানো যায় রে চলে সেদিন ডাকলে খোদায় তাহার রহম ডাকলে খোদায় তাহার রহম ঝরবে রে তোর মাথার পর রে ঝরবে রে তোর মাথার পর কারো ভরসা করিস তুই এক ভরসা কর মন এক ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক ভরসা কর মন এক ভরসা কর কারো ভরসা করিস নে তুই আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ যদি সহায় থাকে ভাবনা কিসের কিসের ডরে ভাবনা কিসের কিসের ডর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা করো এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই রাজার রাজা বাদশাহিনী গোলাম হতুই সেই খোদা রাজার রাজা বাদশাহিনী গোলাম হতুই সেই খোদা বড় লোকে দুয়ারে তুই বৃথায় হাত পাতিস বৃথায় হাত পাতিস রাজার রাজা বাদশাহ গোলাম হতুই সেই খোদা রাজার রাজা বাদশাহ গোলাম হতুই সেই খোদা বড় লোকের দুয়ারে তুই বৃথায় হাত পাতিস নে বৃথায় হাত পাতিস নে তোর দুঃখের বোঝা ভারী হলে পেলে প্রিয় জানা যায় চলে তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয় জানো যায় রে চলে সেদিন ডাকলে খোদায় তাহার রহম ডাকলে খোদায় তাহার রহম ঝরবে রে তোর মাথার পর রে ঝরবে রে তোর মাথার পর কারো ভরসা করিস নে তুই একাল্লার ভরসা কর মন এক ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক ভরসা কর মন এক ভরসা কর কারো ভরসা করিস নে তুই আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ যদি সহায় থাকে ভাবনা কিসের কিসের ডরে ভাবনা কিসের কিসের ডর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই এক আল্লাহর ভরসা কর এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস নে তুই